আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন ইয়ারব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি তবে আজকে আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আমার আবদুল্লা ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই যে প্রশ্নের উত্তরটি কালকে ইনকমপ্লিট রয়ে গিয়েছিল বা সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি ওনার প্রশ্নের উত্তর দিতে পারিনি তাই আশা রাখি আমার ভাই আবদুল্লাহ আপনি কিছু মনে করবেন না আজ আমি আপনার প্রশ্ন আরেকবার পড়ে শোনাতে চাই তারপরে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই আবদুল্লাহ মণ্ডল ফরম চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল উনি লিখছেন হজরত আলী আলাইসাল্লামের সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম অনেক কিছু বলেছেন যেটা আমরা দোয়ায় নুদবাতে পড়ি কিন্তু আরবি জানি না বলে বুঝতে পারি না দয়া করে ওই শব্দ বা বাক্যগুলি যদি একটু ব্যাখ্যা করতেন তো খুব ভালো হতো আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই হজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় ভাই আবদুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই তার সঙ্গে আরও একটা জিনিস বুঝলাম যে আপনি দোয়ায় নুদ্বা পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুক শুক্রবারের দিন বিশেষ করে এই দোয়াকে পড়তে বলা হয়েছে আর বছরের চারটে ঈদে বিশেষ করে ওই দোয়া পড়ার হুকুম দেওয়া হয়েছে ইমামে জামান আলাহ ইসলামের সাক্ষাৎ পাওয়ার জন্যে জিয়ারতের জন্যে এটা একটি সুন্দর দোয়া আসুন আপনি দোয়ায় নদবার যে সমস্ত বাক্যগুলোর ব্যাখ্যা শুনতে চেয়েছেন আমি পড়ে আপনাকে শোনাতে চাই বিসমুল্লাহ রহমান রাহিম ফলাম্মক ফলম্মন কদত আয়াম আকা আকামা ওলি আলী ইবন আবি তালিব সলওয়াতুকা ওয়া আলহিমা হাদিয়ান ইদকানা হুয়াল মুন্দর ওয়ালিকুল্ল কৌমিন হাদ পবিত্র গ্রন্থে কোরআনে মজিদে আল্লাহর এরশাদ হয়েছে সুরায় রাত বিসমুল্লাহ রহমান রহিম ইন্নামা আন্তা মমদুরুন ওয়ালিকুল্লে কমিন হাদ আই নবী আমি আপনাকে আমার বান্দাদেরকে বা আপনার উম্মাদকে সতর্ক করার জন্য পাঠিয়েছি আর আমি প্রতি কমের জন্যে প্রতি যুগের জন্যে হাদি রেখেছি সুতরাং আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং প্রতি কমের জন্যে প্রতি যুগের জন্যে যে হাদির হাদিদেরকে রেখেছে তারা নিজের দায়িত্ব পালন করবে তাই এখানে নবী করিম সাল্লা সাল্লামের বহু হাদিস বা ওনার সুন্দর বাক্য হজরত আলী আলাইসাল্লামের সম্পর্কে যেটা দোয়ায় নুদ্বার মধ্যে জিকির হয়েছে আমি এখানে পড়ে শোনাতে চাই ফলাম্মান কাদাত আয়ামহ যখন নবী করিম সাল্লা সাল্লামের তাবলিগের দিন শেষ হয়ে গেল বা উনি এই দুনিয়া থেকে পল্লব গমন করলেন ফলাম্মান কাদাত আয়াম আকামা ওলিয়হ ওনার উত্তরাধিকারী মানে ওনার খলিফা আলী আলাইসাল্লাম তখন দাঁড়িয়েছিলেন ওই দায়িত্ব নিয়ে মানে নবীর দায়িত্ব নিয়ে আকামা অলিহ আলী ইবনে আবি তালিব আলি হেমা ও হেমা মানে আল্লাহর সলওয়াত সালাম হোক এনাদের দুজনের ওপরে মানে হজরত আলী আলাইসালাম ও নবীর ওপরে এবং ওনাদের আলের ওপরে নবী ও হজরত আলী আলাইসালামের বংশের উপরে হাদিহান হজরত আলী আলাইসালাম হাদি হয়ে দাঁড়িয়েছিলেন এস কানা হুয়াল মন্দির আলিকুল্ল কমিন হাত যেমন কোরআনে বর্ণনা হয়েছে যে উনি মঞ্জির ছিলেন অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের উম্মাদকে সতর্ক করেছিলেন বা ওনাকে সতর্ক করার জন্য আল্লাহ পাঠিয়েছিল আর অলিকুল্লে কমিন হাদ আর আল্লাহ প্রতি কমের জন্য হাদি রেখেছে তো ওই নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এই দুনিয়া থেকে পল্লক গমন করেছিলেন পর্দা নিয়েছিলেন ওনার দিন যখন শেষ হলো তখন হজরত আলী আলাইসাল্লাম হাদি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন যেটা নবী এভাবে বলেছিলেন নিজের হাদিসে ফকালা ওয়াল মালা মালা ও আমামহু বানকুন্ত মাওলাহ ফকা ফা আলী উন মাওলাহ আদির রকমের ময়দানে নবী করিম সাল্লাম এই আলী আলাইসাল্লামের খেলাফতির বা মাওলা হবার ঘোষণা করেছিলেন এই বলে যে মানকুন্ত মাওলাহ ফা আলিউন মাওলাহ আজ পর্যন্ত আজ পর্যন্ত আমি যাদের মাওলা ছিলাম অভিভাবক ছিলাম আজ থেকে আলী তাদের মাওলা বা তাদের অভিভাবক মানে যেমন উম্মতের দায়িত্ব আমার উপরে ছিল আমার পরে এই দায়িত্ব আলীর উপরে আর উম্মত যেমন আমাকে ফলো করছিল আমার দেওয়া গাইডলাইনকে মেনে চলছিল ওইরূপ আমার পরে আলীকে ফলো করবে এবং আলী যেভাবে গাইড করবে সেভাবে তারা চলবে তো নবী করিম সাল্লা সাল্লামের পরে হজরত আলী আলাইসাল্লাম হাদি হয়ে উম্মাদকে গাইড করেছিলেন সদ্বদ দেখিয়েছিলেন বা দিনের হেদায়ত করেছিলেন বহু এমন ঘটনা আমরা পাই নবীর পরে যারা জোরপূর্বক নবীর জায়গায় বসেছিল বা খলিফা হয়েছিল ওনাদের জীবনী যখন আমরা দেখি তো অনেক সময় এমন এমন পরিস্থিতি আমরা দেখেছি যেখানে হজরত আলী আলাইসাল্লাম যদি ওনাদের সহযোগিতা না করতেন সাপোর্ট না করতেন তো দিনের রক্ষা হতো না বা দিনের হেদায়ত হতো না বিশেষ করে দ্বিতীয় খলিফার যুগের একটা কথা আমি বলতে চাই যেটা মুসলমানদের ইতিহাসে বহু জায়গায় আছে তারা তুলে দেখুক যে একবার এক ইহুদি সমুন নামের একজন ইহুদি আসছে দ্বিতীয় খলিফার দরবারে মুসলমান হতে এসেছে এসে বলছে হুজুর আমি মুসলমান হতে চাই আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করুন তখন দ্বিতীয় খলিফা বললেন তো পড়ো কলেমা আমি কলেমা পড়াচ্ছি পড়ো তো খলিফা বলছেন লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ইহুদি কোনো একটা প্ল্যান করে এসেছিল সুতরাং সে কলেমা পড়তে পড়তে আটকে যাচ্ছে তার মাতৃভাষা ছিল ইব্রানি আর আরবি ভাষায় যখন তাকে কলেমা পড়তে বলা হচ্ছে তো সে সঠিকভাবে পড়তে পারছে না তার গলা শুকিয়ে যাচ্ছে খলিফা চেষ্টা করছে তাকে কলেমা পড়ানোর কিন্তু সে পড়তে পারছে না তখন খলিফা বলছে এর গলা শুকিয়ে যাচ্ছে এ হয়তো মনে ভয় আছে কোনো আশঙ্কা আছে এর গলা শুকিয়ে যাচ্ছে সুতরাং একে পানি এনে দাও সঙ্গে সঙ্গে খলিফার হুকুমে এক গ্লাস পানি তাকে এনে দেওয়া হলো ওই ব্যক্তি পানি পান করার জন্যে মুখের দিকে নিয়ে গেল কিন্তু তার হাত থেকে পানির গ্লাস পড়ে যাচ্ছে যখন পানির গ্লাস পড়ে যাচ্ছে তো নিচে মাটিতে পানি মাটির উপরে পড়েছে আর সঙ্গে সঙ্গে আপনারা জানেন মাটির উপরে পানি পড়লে সঙ্গে সঙ্গে মাটি পানিকে টেনে নেয় সুতরাং যখন মাটির উপরে পানি পড়েছে পানিটা সঙ্গে সঙ্গে মাটি টেনে নিয়েছে যখন টেনে নিয়েছে তখন খলিফা বলছে একে অন্য আরেক গ্লাস পানি এনে দেওয়া হোক তখন ওই ইহুদি বড় জ্ঞানী ব্যক্তি ছিল নিজের ধর্মের সম্পর্কে বহু জ্ঞান রাখত তৌরায় মুখস্থ ছিল তার তখন বলছে ওই ইহুদি হুজুর আমি ওই পানি পান করতে চাই যে পানিটা এখন জমিনের উপরে পড়ে গেছে যে পানিটা জমিন টেনে নিয়েছে ওই পানি যদি আমাকে আপনি পান করাতে পারেন তাহলে আমি আপনাকে নবীর প্রতিনিধি মনে করে নবীর খলিফা মনে করে আপনার হাতে বায়াত করব বা আপনি যে কলেমা পড়াবেন সেই কলেমা পড়ব আমি ওই পানি পান করতে চাই যে পানি জমিনে পড়ে গেছে বা জমিন যাকে টেনে নিয়েছে তখন খলিফা রেগে গেছে রেগে বলছে তুমি মুসলমান হতে এসেছো না আমাকে অপমান করতে এসেছো ওই পানি যে জমিনে পড়ে গেছে জমি টেনে নিয়েছে ওই পানি আমি কি করে বাইর করে দেবো কি করে ওই পানি তোমাকে পান করাবো ও পানি তো জমির ভেতরে চলে গেছে ও পানি বার করার শক্তি নেই তখন ওই দরবারে কিছু হজরত আলী আলাইসালামের প্রেমী বা ভালোবাসতেন তেমন লোকেরা ছিল তখন খলিফার কানে যেয়ে একজন বলছে আপনার কাজ একজন করে দিতে পারে এই ইহুদ যদি ফিরে যায় তো পুনরায় আর কখনো মুসলমান হবে না এই সুযোগ হারাবেন না হজরত আলীকে ডাকুন হজরত আলী নিজের কেরামতি বা চমৎকার বা মজিজার মাধ্যমে ওই পানিকে বাইর করে দেবেন আর উনি পানি পান করার পরে আশা রাখিয়ে মুসলমান হয়ে যাবে খলিফার বিবেকে বুদ্ধিতে কথাটা লাগলো বা আসলো সুতরাং হুকুম দিল চাও এখনই মুশকিল কোষা আলীকে ডাকো সুতরাং হজরত আলী আলাইসালামের বাড়িতে আসছে সাহাবি এসে ডেকে নিয়ে যাচ্ছে চলুন ইসলাম বড় বিপদে ইসলাম এখন সংকটে মুশকিলে পড়েছে যদি আপনি এখন উদ্ধার না করেন তো এক ইহুদি মুসলমান হওয়া থেকে বঞ্চিত থেকে যাবে মেহরুম থেকে যাবে আর হয়তো মুসলমানদের বদনাম করবে যে তারা নবীর প্রতিনিধি মানে খলিফারা যে নবী বহু মর্যাদা দেখিয়েছেন পাথর থেকে পানি বার করেছেন মাটি থেকে পানি বার করেছেন বিনা কোনো প্রসেসের মাধ্যমে তানার দুয়ায় আসমান থেকে বাণী বর্ষণ হতো আর তানার কেমন খলিফা হয়েছে যে মাটি থেকে এক গ্লাস পানি বাইর করার শক্তি নেই সুতরাং এ মাওলা আলী আপনি চলুন ওই পানি ওকে বাহির করে পান করিয়ে দিন তাহলে ও মুসলমান হবে ও মুসলমান হওয়ার জন্য ওটাই শর্ত রেখেছে যে আমি মুসলমান হব আর তাকেই খলিফা বলে মেনে নেব যে এই পানি আমাকে পান করাতে পারবে সুতরাং হজরত আলী আলাইসালাম খলিফার ডাকে দরবারে আসলেন এসে জিজ্ঞাসা করছেন কি সমস্যা কি হয়েছে তখন দ্বিতীয় খলিফা পরিচয় করালেন ওই ইহুদির যে ইনি মুসলমান হতে এসেছেন কিন্তু দুঃখের বিষয়ে কলেমা পড়তে পারছিলেন না এনার গলা শুকিয়ে যাচ্ছিল তো আমি পানি দিয়েছিলাম গ্লাসটা হাত থেকে পড়ে গেল পানি জমিতে পড়ে গেছে আর জমি পানি টেনে নিয়েছে এখন মুসলমান না হওয়ার বাহানা করছে যে আমি যদি ওই পানি যেটা জমি টেনে নিয়েছে ওই এক গ্লাস পানি যদি আমাকে পুনরায় পান করাতে পারেন তাহলে আমি মুসলমান হব আর নইলে মুসলমান হব না কেননা এই ব্যক্তি আমাকে বলছে আমাদের তৌরাইতে লেখা আছে যে নবীর যে প্রতিনিধি হবে সে বহু শক্তির মালিক হবে সে নবীর মতো মজেজা দেখাবে নবীর মতো চমৎকার বা কেরামাত দেখাবে তাকে আল্লাহ বহু কিছু দান করে রেখেছে সুতরাং এ আমাকে নবীর খলিফা মনে করছে না এ ওই এক গ্লাস পানি পান করতে চায় যেটা জমিনে পড়ে গেছে বা জমিন টেনে নিয়েছে আলী তুমি তো আমাকে জানো বা আমাকে চেনো আমি ওই ক্ষমতা বা ওই শক্তি রাখি না সুতরাং আমার মান সম্মানকে বজায় রাখার জন্যে আমার সাহায্য করো নইলে এ যদি এখান থেকে নিরাশ হয়ে ফিরে যায় তো পুরো বিশ্বে আমার বদনামি হবে যেখানে যেখানে এই কথা বলবে যে নবীর একজন এমন খলিফা হয়েছে যার মধ্যে কোনো গুণ নেই কোনো শক্তি নেই কোনো কেরামতি নেই সে কিছু শক্তি রাখে না তো সব জায়গায় আমার বদনামি হবে সুতরাং আপনি আমার মদত করুন আর ওই পানি বাহির করে একে পান করিয়ে দিন এটা মনে করবেন ইসলামের মদত করা হবে ইসলামের সাহায্য করা হবে এটাই নবী দাওয়াতে আশিরাই বলেছিলেন যে আজকে যে আমার সাহায্য করবে এই ইসলামের প্রচারে যেদিনে ইসলামের প্রথম প্রচার শুরু হয়েছিল জানাবে আবু তালিবের বাড়ি থেকে তখন বলেছিলেন আজ যে এই কাজে আমার সাহায্য করবে সে আমার প্রতিনিধি আমার ওলি আমার ওসি আমার খলিফা হবে এবং আমার পরে আমার এই উম্মতের অভিভাবক বা দায়িত্ব তার উপরে হবে তখন হজরত আলী আলাইসাল্লাম দাঁড়িয়েছিলেন আর বলেছেন নবী আল্লাহ আমি আপনার সহযোগী হব সাথী হব তখন নবী বলেছেন আয় আলী যখন ইসলামের উপরে প্রয়োজন পড়বে সংকট আসবে বা ইসলাম সমস্যায় পড়বে তুমি কি সমাধান করবে তখন আলী বলে বলেছিলেন নবী আল্লাহ যতক্ষণ আমি বেঁচে থাকব আমি পায়ে পায়ে ইসলামের সমস্যার সমাধান করব ইসলামকে সাপোর্ট করব ইসলামকে রক্ষা করার জন্য সমস্ত চেষ্টা করব ওইরূপ আমার পরে আমার আওলাদ এই দিনের হেফাজত করবে ইসলামকে বাঁচাবে তার জন্য যদি তাদেরকে জীবনদান দিতে হয় তাও তারা সংকোচ করবে না দ্বিমত হবে না তারা ইসলামকে বাঁচাবে সুতরাং হজরত আলী আলাইসালাম খলিফার আবেদনকে শুনে সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বললেন আমি যদি ওই পানি তোমাকে পান করিয়ে দিই যেটা জমিনের উপরে পড়ে গেছে তুমি মুসলমান হয়ে যাবে বললেন অবশ্যই আমি মুসলমান হয়ে যাব তখন হজরত আলী আলাইসাল্লাম ওই পানিকে বললেন ওই মাটির দিকে চেয়ে বললেন আয় তোরাব তোকে আবু তোরাব হজরত আলী আলাইসালামের লাকাব আবু তোরাব আপনারা জানেন নবীর লাকাব হচ্ছে আবু তাহির নবীর পদবী হচ্ছে আবু তাহির তাহির মানে এখানে অর্থ নিয়েছে পানি পানির পিতা আর আবু তোরাব তোরাব মানে মাটি আবু মানে বাপ আবু তোরাব মানে মাটির বাপ হজরত আলীর লাকাব হচ্ছে আবু তোরাব আর নবীর লাকাব বা পদবী হচ্ছে আবু তাহির অর্থাৎ কোরআনের আয়াত হিসাবে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে যখন পানি না থাকবে তখন তোমরা মাটির উপরে তায়ম্মম করবে তাই নবী এইভাবে লাকাবের মাধ্যমে নিজের উম্মাদকে বুঝে গেছেন যখন আমি না থাকব তখন এই আলী থাকবে এই আলীর মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে যেমন অধুর জন্য যদি পানি না থাকে তখন মাটিতে তাহাম্মম করতে হয় সুতরাং আলী ইসলামের পদবী লাকাব দিয়েছিলেন নবী আবুতরা মানে মাটির পিতা তো ওই সময় আলী আলাইসালাম বললেন আয় তোরাব তোকে আমি আলী হুকুম করছি ওই পানিকে বাহির করে দে যেটাকে তুই টেনে নিয়েছিস সুতরাং বিশ্বাস করুন যেটা ইতিহাসে লেখা আছে বহু ইতিহাসে আপনারা খুঁজে দেখুন ইন্টারনেটে লিখুন হজরত আলী আলাইসালাম যে ইহুদিকে পানি পান করিয়ে মুসলমান করেছিলেন সেই ইহুদির ঘটনা বলা হোক বা সেই ইহুদির ঘটনা জানতে চাই ওখানে বহু সূত্র সমেত আমাদের বইতে তো প্রিন্টেড আছে আপনারা হয়তো ওই বইগুলো পাবেন না তাই সহজ উপায় বলে দিচ্ছি যে আবু তোরাব কেন বলা হয় এও খুঁজে দেখুন আর হজরত আলী আলাইসালাম ওই ইহুদিকে যে ওই পানি বায়ের করে মুসলমান করেছিলেন বা হজরত আলী আলাইসালামের হাতে বায়াত হয়েছিল কলেমা পড়ে মুসলমান হয়েছিল এই ঘটনাও বহু সূত্রর মাধ্যমে পেয়ে যাবেন তো হজরত আলী আলাইসালাম বললেন আই তোরাব তোকে আবু তোরাব হুকুম দিচ্ছে পানিকে বাহির করে দে সুতরাং সঙ্গে সঙ্গে যেমন জমি থেকে পানির ফোয়ারা বাহির হয় ওইরূপ সঙ্গে সঙ্গে পানির ফোয়ারার মতো যতটা পানি জমি টেনে নিয়েছিল আপনারা জানেন আরবের মরুভূমের মাটি গরম হয় বা শক্ত হয় সুতরাং সেই পানি সঙ্গে সঙ্গে বাহির হয়ে আসলো ফোয়ারার মতো আর ওই গেলাস ওখানে রাখা ছিল ওই গেলাস ভরে গেল তখন হজরত আলী আলাইসাল্লাম নিজে হাতে ওই গেলাস তুলে ওই ইহুদিকে পান করালেন ইহুদি পানি পান করে বলছে আমার জীবনে আমি এত স্বাদিষ্ট এত মিষ্টি এত সুন্দর পানি কখনো পান করেনি আর আমি যা দেখলাম এটাই বাস্তব কেননা আমাদের তৌরাতে আমাদের বইতে ধার্মিক পুস্তকে লেখা হয়েছে নবীর প্রতিনিধি ওই ব্যক্তি হবে যে নবীর মতো মজেজা বা কেরামতি চমৎকার দেখার শক্তি রাখে দেখানোর শক্তি রাখে সুতরাং আমি ভেবেছিলাম যে ইনি নবীর খলিফা কিন্তু আমি মনে করছি নবীর খলিফা হওয়ার যোগ্য উনি নয় আপনি খলিফা সুতরাং আপনি হাত আগে করে দিন আমি আপনার হাতে বায়াত করে কলেমা পড়ে মুসলমান হতে চাই সুতরাং ওই দরবারে ওখানেই দ্বিতীয় খলিফার সামনেই ওই ইহুদি শিক্ষিত ব্যক্তি হজরত আলী আলাইসালামের হাতে হাত দিয়ে বায়াত করলো এবং বলল আলী আলাইসালাম আপনি ওই কলেমা পড়ান যে কলেমা নবী শিক্ষা দিয়েছেন যে কলেমা পড়লে কেউ সত্য মুসলমান হতে পারবে তখন হজরত আলী আলাইসালাম ওই কলেমা পড়িয়েছেন যে কলেমা জান্নাতের দরজার উপরে লেখা আছে বা যে কলেমা পড়ে নবীরা নববাদ পেয়েছিলেন বা আল্লাহর ওলিরা ওলি হয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ এই বলে সে মুসলমান হয়ে গেল আর হজরত আলী আলাইসালামের খেলাফাতির স্বীকৃতি নিয়ে বা খেলাফাতির মান্যকারী হয়ে সে তখন নিজের ইহুদিদের মধ্যে চলে গেল আর সেখানে যেয়ে হজরত আলী আলাইসালামের যত গুণ তোরাইতে বা আসমানি পুস্তকে বর্ণনা হয়েছে সেগুলো বর্ণনা করে আমন্ত্রণ জানানো যে আমার কাবিলাকে আমি অনুরোধ করছি তোমরা যদি নেজাত পেতে চাও কেননা সমস্ত নবীর শরিয়াত ছিল এখন নেই এখন শেষ নবীর শরিয়াত চলছে সুতরাং যারা এই শরীয়তকে ফলো করবে তারাই নেজাত পাবে সুতরাং তোমরা যদি এখন সেই নবীর শরীয়তকে ফলো করতে চাও তো আলীর হাতে বায়াত করে মুসলমান হয়ে যাও তাই তারিখে লেখা হয়েছে ওই ইহুদির সমস্ত কাবিলার লোকেরা হজরত আলী আলাহ ইসলামের হাতে তারা বায়াত করে মুসলমান হয়ে যায় তো এভাবে হজরত আলী আলাহ ইসলাম দিনের হাই হয়ে সমস্ত সমস্যার সমাধান করেছেন নবীর পরে যে নবীর প্রতিনিধি ছিল কোরআন হাদিস হিসেবে যে প্রিয় নবীর পরে এই উম্মাতের হাদি ছিল তাকে ফলো করুন আশা রাখি আপনারা সৎপথ বা সেরাতুল মুস্তাকিম পেয়ে যাবেন যে আলী ইসলামের রাস্তাকে কোরআনে সরাতুল মোস্তাকিম বলা হয়েছে সুরাই হিজিরের আয়ত নম্বর একচল্লিশে এখানে দোয়ায় আমরা এভাবে পড়ি ফলাম্মান কাদাত আয়াম হো আকামা অলিউ আলী ইবনে আবি তালিব সলাওয়াত আলহিমা ও আলহমা হাদিয়ান ইজ কান হু আল মন্দুর ওয়ালে কুল্লে কৌমিন হাদ নবীর দিন যখন শেষ হয়ে গেল উনি যখন পথ দিলেন তো ওনার পরে হজরত আলী আলাইসালাম ইসলামের হাদি হয়ে দাঁড়ালেন যার যে আলী ইসলামের সম্পর্কে কোরআনের আয়ত আমি পড়েছি ইন্নামা আন্তা মন্দরিন আলিকুল্লে কমিন হাদ আল্লাহ আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছেন আল্লাহ কমি প্রতি কমের জন্য হাদি রেখেছে এই হাদি হচ্ছেন হজরত আলী আর হজরত আলী আলাইসাল্লামের পরে ওনার ছেলে হাসান ওনার পরে ওনার ছেলে হোসেন ওনার পরে ওনার ছেলে জাইনুল আবেদিন ওনার পরে ওনার ছেলে মোহাম্মদ বাকের যুগের হিসাবে ওনারা হাদি হয়েছিলেন আর এখন শেষ হাদি আল্লাহর তরফ থেকে যিনি এই জমিনের ওপরে আছেন তিনি হচ্ছেন এমামে মেহেদি আলাইসালাম হজরত আলী আলাইসালামের শেষ সন্তান বা নবীর বংশের শেষ সন্তান আশা রাখি এটা আপনারা নিজের মৌলবী মাওলানাদের কাছে জিজ্ঞাসা করবেন এই কথাগুলো সঠিক কিনা আর তারা তানারা যদি মুন্সিফ হয়ে থাকেন জ্ঞানী হয়ে থাকেন শিক্ষিত হয়ে থাকেন আল্লাহ রসুলের কথা যদি মেনে থাকেন আর খোদার ভয় যদি থাকে কেয়ামতের হিসেবের যদি অন্তরে ভয় থেকে থাকে তো আশা রাখি এই সঠিক ইনফরমেশন এই সঠিক মালুমাত বা এই জ্ঞানগুলো আপনাদেরকে দেবেন তারপরে নবী করিম সাল্লাম যে আলীর সম্পর্কে বলেছেন ওয়ালমাল ফকালা ওয়ালমালা আমামহু মানকুন্ত মাওলাহ ফা আলী উল মাওলাহ নবী ইসলাম বলেছিলেন ওনার সামনে পুরো হাজিরদের মাজমা ছিল যেখানে উনি বলেছিলেন মানকুন তো মাওলা ফালিউন মাওলা আমি আজ পর্যন্ত যাদের মাওলা ছিলাম আজ থেকে আলী তাদের মাওলা আল্লাহ আলেমান ওয়ালা ও আদেমান আদা ওয়ানসুরমান নাসারা ওয়াহদুলমান খাদালা আল্লাহ যে এই আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবেসো যে আলীর থেকে শত্রুতা রাখবে তুমি তাকে নিজের শত্রু মনে করো আল্লাহ তুমি তার সাহায্য করো যে আলীকে সাহায্য করবে বা সহযোগিতা করবে ওয়াহদুল মান খাদালা আর যে আলীকে অপমান করার লজ্জিত করার চেষ্টা করবে আল্লাহ তুমি তাকে লজ্জিত করো বা অপমান করো তাই হজরত আলী আলাইসালামকে ছেড়ে যারা নবীর জায়গা নিয়েছিল তারা বহুবার লজ্জিত হয়েছিল এটা আল্লাহর তরফ থেকে বহুবার ওই আলী ইসলাম যে ইসলামের রক্ষা করেছিলেন বা ইসলামের মান সম্মান বজায় করেছিলেন তারা নবীর দোয়া কখনো আল্লাহ রদ করে না নবী কি বলেছেন আল্লাহ যে আলীকে লজ্জিত করবে অপমান করার চেষ্টা করবে তাকে তুমি লজ্জিত করো তো আলীকে ছেড়ে যারা নিজেকে বড় মনে করছিল তারা পায় পায় লজ্জিত হয়েছিল আর এখনও যারা আলী আলাহ ইসলাম আউলাদ আলীর রাস্তা থেকে দূরে আছে উম্মাতে মোসলামা খুঁজে দেখুক চোখ খুলে দেখুক পুরো বিশ্বে তারা লজ্জিত বা অপমানিত আশা রাখি বুদ্ধিজীবীদের জন্যে যথেষ্ট ওয়ানসুর মান নাসার ওয়াহদুল মান খাদালা ওয়াকাল আমান কুন্ত আনা নবী ওহুফ উন আমির হু নবী করিম সাল্লামের হাদিস কি উনি কী বলেছিলেন ওখানে মানকুন তো আনা নবী আলী উন আমির হু আমি যাদের নবী ছিলাম আজ থেকে আলী তাদের আমির মানে তাদের হাকিম সমস্ত ক্ষমতা আমার পরে আমি আলীকে দিয়ে অনার্পণ করলাম বা সমর্পণ করলাম সমস্ত ক্ষমতা যা আমি রাখতাম উম্মাতে মুসলিমার ওপরে আজ থেকে আলী রাখবে বা আলী হবে তোমাদের আমির তোমাদের হাকিম তোমার হাকিম বা তোমাদের রাজা যাকে যে ভাষায় মনে করুন ওয়াকাল আনা ওয়া আলী মিন শাজারিন ওয়াহেদা ওয়া সায়রুন নাস মিন শাজারিন সাত্তা তারপরে নবী বললেন আমি এবং আলী একই গাছের ফল সেই আব্দুল মুতালিবের গাছ যেখান থেকে একদিকে জানাবে আবু তালিব আর একদিকে জানাবে আবদুল্লাহ নবীর পিতা তারপরে আবদুল্লার বংশ থেকে সুলভ থেকে আমাদের প্রিয় নবী ও জানাবে আবু তালিবের সুলভ থেকে হজরত আলী আলাইসালাম তো নবী এখানে কি বলছেন আনা ও আলী মিন সাজারিন শাজারাতিন ওয়াহেদা আমি এবং আলী একই গাছের থেকে আর আপনারা জানেন নবীর বিখ্যাত হাদিস আনা ও আলী মিন নূরিন ওয়াহিদ আমি এবং আলী একই নূরের দুই টুকরো আর কোরআনে এই সাজারা যে সাজারার জেকের এখানে দোয়ায় নুদ্বায় হয়েছে কোরআনেও ওই সাজারার জিকির আছে কোরআনে দুটো গাছের জিকির হয়েছে সাজারাতুন তৈয়বা সাজারাতুন খাবিসা সাজারা এ তৈয়বার ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সাল্লাহ ইসলাম ওখানে তাফসিল তুলে দেখুন নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন এই সাজারায় তৈয়বা হচ্ছি আমি আমার বংশ এই সাজারা মানে সাজারা মানে গাছ তো এই গাছ হচ্ছি আমি এই গাছের মেরুদণ্ড আমি আর এই গাছের ডালপালা হচ্ছে আলী আর ওই গাছের ফল হচ্ছে হাসান হোসাইন বা আউলাদে আলী আলাইসালাম আর ওই গাছের ফুল হচ্ছে মা ফাতেমা জাহরা ও আওরা কোহাশিয়তনা আর বলছেন নবী ওই গাছের পাতা হচ্ছে আমাদের অনুগামী অনুসারে আমাদের শিয়ারা ভালো করে বুঝবেন নবী কি বলছেন ওই যে পবিত্র গাছের বর্ণনা হয়েছে কোরআনে সাজারাতুন তৈয়ে বা পবিত্র গাছ পাক গাছ ওই গাছের মেরুদণ্ড হচ্ছে আমি আর ডাল হচ্ছে আলী ফল হচ্ছে হাসান হোসেন এবং আমাদের মাসুম সন্তানরা আর ফুল হচ্ছেন ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইয়া জাহারা মানে ফুল আপনারা ডিকশনারি তুলে দেখুন আরবি ভাষা যারা তারা জানে জাহারা মানে ফুল তো ওই গাছের ফুল হচ্ছে ফাতেমা জাহারা ও আওরা কোহাশিয়ত না আর এই গাছের পাতা হচ্ছে আমাদের অনুগামী অনুসারে আমাদের শিয়ারা তো ওই গাছ জান্নাতের গাছ বলা হয়েছে ওকে তো যদি আমরা জান্নাতে যেতে চাই তো ওই সাজারায় তৈয়েবার সঙ্গে জড়িত হতে হবে ওই নবী ও আলী ফাতেমা হাসান হুসাইনের কদমের তলায় থাকতে হবে ওনারদের সঙ্গে জড়িত থাকতে হবে যেমন গাছের পালা যত যতক্ষণ গাছে থাকে গাছের সঙ্গে জড়িয়ে থাকে কেউ তাকে উড়িয়ে নিয়ে নিয়ে যেতে পারে না কিন্তু যখন সুখে ওই পাতা পড়ে যায় তখন হাওয়া উড়িয়ে নিয়ে চলে যায় তো আমরা যতক্ষণ আহলে বায়াতের দামান থেকে জড়িয়ে থাকব যেমন নবী করিম সাল্লাম বলেছেন ইন্নি তারিকুল ফিকুমুসাকলাইন মাইন সক্তম বেহমাল আন্তদুল্লবাদী আমি তোমাদের মাঝখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি যতক্ষণ এর সঙ্গে জড়িত থাকবে একে ধরে থাকবে মাইন সক্তম বেহেমা যতক্ষণ একে ধরে থাকবে লন্তাদুল্লবাদী তো আমার পরে পথভ্রষ্ট হবে না তোমরা উড়ে তোমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না তো ওই গাছের পাতা হয়ে যদি আমরা জড়িয়ে থাকি বা নবী ও নবীর আহলে বায়তকে যদি ধরে থাকি কোরআন ও আহলে বায়তকে যদি ধরে থাকি তাহলে আমরা কখনও দুনিয়ার ঝড় ঝামড়া ঝড় জামাটে আমাদেরকে তুলে নিয়ে যেতে পারবে না উড়িয়ে নিয়ে যেতে পারবে আমরা কখনো পথভ্রষ্ট হব না তবে ওই সাজারাতেই এবার সঙ্গে জুড়ে থাকতে হবে যে গাছকে পবিত্র পাক নবীয় আহলে নবীর গাছ বলা হয়েছে আহলে বায়তের গাছ বলা হয়েছে তো কোরআনের সাজারে তৈবার জিকির এসেছে আর তার পরি বিপক্ষে অপোজিটে সাজারায় খাবিসা যে সাজারাকে অপবিত্র গাছ নোংরা গাছ জঘন্য বলা হয়েছে আর এর তাফসির তুলে দেখুন সমস্ত তাফসিরে বলা হয়েছে এই সাজারায় খাবিসা হচ্ছে বানু উমাইয়া আবু সুফিয়ান বা ওর তার আওলাদদেরকে বলা হয়েছে যারা সবসময় ইসলামকে ক্ষতি করার চেষ্টা করেছিল ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মুসলমানেরা সেই সাজারায় খাবিসার সঙ্গে জড়িয়ে থেকে নিজেকে মুসলমান মনে করছে নিজেকে জান্নাতি মনে করছে তারা একবার ভেবে দেখুক তাই এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আনা ও আলী মিন সাজারাতিন ওয়াহেদা আমি এবং আলী সেই পবিত্র গাছ থেকে এক এক মিন শাজারাতিন ওয়াহেদা একই গাছ থেকে ওয়া সায়রুন নাস মিন শাজারিন সাত্তার অন্যরা যারা নবী ও নবীর আহলে বায়তের সঙ্গে জড়িত নয় তারা অন্য গাছের পাতা বা অন্য গাছের ফল ফুল তারা যেন নিজেকে নবীর সঙ্গে না মেশানোর চেষ্টা করে ওয়া আগে নবী বলছেন আলী আলাহ ইসলামের সম্পর্কে যেটা এটা দুয়ায় নদবাজিক হয়েছে ওয়াহাল ওয়াহাল্লাহ মাহাল্লা হারুন আমিন মুসা আর নবী নিজের জায়গায় আলী আলাহ তমন রেখেছেন যেমন হারুন আলাহ মুসা আলাহ ইসলামের সঙ্গে জড়িত ছিলেন বা মুসা আলাহ ইসলামের জায়গায় ছিলেন ওয়াহাল্লাহ মাহাল্লা হারুনা মিন মুসা যে স্থান জানাবে মুসা নবীর জীবনে হারুনের ছিল ওই স্থানে নবী নিজের পরে আলী আলাহ ইসলামকে রেখেছেন আর বলেছেন ফকাল আলাহু আন্তামিন নিবমন্দলাতে হারুন আমিন মুসা ইল্লা আন্নাহু লা নবী আবাদি আই আলী তোমার আমার সম্পর্ক তমন যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার থেকে তবে শুধু পার্থক্য এতটুকু যে মুসার পরে হারুন নবী হয়েছিল কিন্তু ইল্লা আন্নাহু লা নবী আবাদি কিন্তু আমার পরে কোনো নবী হবে না আমার পরে কোনো নবী নেই সুতরাং আমার পরে আমার উম্মাতের হাদি বা আমার প্রতিনিধি বা আমার উত্তরাধিকারী আমার খলিফা হিসেবে তুমি থাকবে আমার উম্মাতের মাঝখানে ইল্লা নহ নবী হদি এখানে জালি তৈরি করা হাদিস হাদিস তৈরি করা হয়েছে যদি নবীর পরে কেউ নবী হওয়ার যোগ্য হতো তো অমুক হতো আমি ইনশাআল্লাহ বহু জালি হাদিস যেগুলো তৈরি করা হয়েছে আমার মুসলমান ভাইদের বই থেকে আমি সেই হাদিসগুলো খুব শীঘ্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসল হাদিসের পরিবর্তে কিভাবে নকল বা জালি হাদিস তৈরি করা হয়েছে আর সেগুলো তাদের বইতেও লেখা হয়েছে যে সমস্ত সোমাই বা জালি হাদিস যেগুলো তৈরি করা হয়েছে জঈফ মানে যার নবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই যে কথা নবী বলেননি কিন্তু পরে সেগুলো রাবিদের মাঝখান দিয়ে বা পয়সা দিয়ে তৈরি করা হয়েছিল তাই তার মধ্যে একটা এই হাদিস যেটা নবী বলেছিলেন ইয়া আলী আন্তা মিন্নি মে মঞ্জিল হারুন আমিন মুসা ইল্লা নবী আবাদি আলী তোমার সম্পর্ক আমার তোমার সম্পর্ক আমার সঙ্গে তমন যেমন হারুনের সম্পর্ক ছিল হজরত মুসার সঙ্গে তো হজরত হারুন জনাবি মুসা নবীর ভাই ছিলেন ওনার খলিফা বা ওনার উত্তরাধিকারী ছিলেন জনাবে মুসা যখন কোথাও যেতেন তো ওনার ভাই ওজির হয়ে ওনার খলিফা হয়ে হারুন ওনার সমস্ত দায়িত্ব পালন করতেন এমনকি যখন মুসানবী আলাইসালাম কোহে তুর তুর পাহাড়ে চলে গিয়েছিলেন আপনারা জানেন চল্লিশ দিনের জন্যে তো ওনার পিছনে ওনার ভাই জানাবে হারুন ওনার খলিফা হয়ে কাজ করছিলেন আর ওখানে স্বামীরই এসে জানাবে মুসার কমকে পথভ্রষ্ট করেছিল মনে রাখবেন নবী নিজের যুগে জীবনে এটাও বলে গিয়েছিলেন যে আমার পরে হজরত আলীর সঙ্গেও ওই রকম হবে ওই রকম হবে আমি থাকবো না আলী থাকবে কিন্তু লোক আলীকে ফলো করবে না স্বামীর কথা শুনবে জাদুগারের কথা শুনবে আর সেই জাদুগারকে দোয়ায় সানামে কোরায়েশ দোয়ায় সানামে কোরায়েশ বিখ্যাত দোয়া ইন্টারনেটে তুলে দেখুন ব্যাখ্যা সমেত পড়ুন ওই সানামাই কোরাইশ কাকে বলা হয়েছে যেমন ওই সামিরি জাদুগার বাছরের পুজো করিয়েছিল ওইরূপ নবীর পরে নবীর ওম্মাদকে আলীর থেকে কারা দূরে নিয়ে গিয়েছিল কারা পথভ্রষ্ট করেছিল ওই দুয়ায় সানামে কোরাইশ একবার অবশ্যই পড়বেন সেখানে পুরো ব্যাখ্যা করে বলা হয়েছে যে কারা ওই সামিরির কাজ করেছিল তাই জিলেজ মাসে হজের মাসে যারা হজে যেতে পারে না তাদেরকে একটা নামাজ পড়তে বলা হয়েছে ওই দশ দিন প্রথম জিলেজ্জা থেকে দশ জিলেজ্জার রাত পর্যন্ত যে নামাজ পড়া মানে হজের সমান স্বভাব পাওয়া যাবে ওই নামাজ একবার পড়ুন আর কেন পড়তে বলা হয়েছে ওই নামাজ একবার জানুন যেমন মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিলেন তো ওনার পিছনে ওনার কম পথভ্রষ্ট হয়েছিল ওইরূপ নবী যখন পল্লব গমন করেছেন তো ওনার পিছনে কিছু সামিরিদের কিছু ভ্রষ্টকারীদের চক্রান্তে পড়ে উম্মাতে মুসলিমা পথ ভ্রষ্ট হয়েছে এগুলো এই রহস্য এই হকিকাতগুলো জানার অনেক প্রয়োজন আছে তাই নবী করিম সাল্লাম কী বলছেন আন্তাবিন নিবে মঞ্জিল হারুন আমন মুসা ইল্লা আন্নাহুল্লা নবী আবাদি কিন্তু আমার পরে কোনো নবী নেই আগে দোয়া নুদবাতে এভাবে জিক্র হয়েছে জৌয়া জহু ইবনাত সৈয়দ সাইল আলামিন আর নবী নিজের কন্যার সঙ্গে যে কন্যা সৈয়দত মিসাইল আলমিন সমস্ত বিশ্বের নারীদের উনি সর্দারনি ছিলেন ওনার বিবাহ করেছিলেন কার সঙ্গে হজরত আলী আলাহ ইসলামের সঙ্গে নবীর কন্যাকে বিয়ে করার আশা বহু লোক করেছিল ইতিহাস তুলে দেখুন আর এটা হকিকাত আরবের বড় বড় সর্দার কাবিলার সর্দাররা বা সর্দারের ছেলেরা বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু নবী কারো কথা মানেননি আর সবসময় বলতেন আমার কন্যার বিবাহ আল্লাহর মর্জির ওপরে হবে কেননা রোহের মিলন হয় আল্লাহর আওরসে আকাশে আর শারীরিক মিলন হয় এই বিশ্বে মানে যার সঙ্গে আল্লাহ যার সম্পর্ক আর ওয়াহ রুহের দুনিয়ায় গড়ে রেখেছে যে মেয়ের সঙ্গে যে ছেলের বিবাহ আল্লাহ লহে মাহফুজে লিখেছে তাকদিরে লিখেছে আলমে আরওয়ায় লিখেছে বিশ্বে এই দুনিয়ায় যেভাবেই হোক সেই মেয়ের সঙ্গে সেই ছেলের সাক্ষাৎ হবে আর তার সঙ্গে তার বিয়ে হবে এটা অনিবার্য এটা আল্লাহর লেখা তাই নবী বলতেন আমার কন্যার বিবাহ আল্লাহর হুকুমে হবে আল্লাহর ইশারার উপর হবে আল্লাহর মর্জির উপর হবে তাই নবী করিম সাল্লা সাল্লামকে যখন বারবার এরা বলছিল না নবী আল্লাহ আপনার মেয়ের বিবাহর বয়স হয়ে গেছে বালিগ হয়ে গেছে বালিক হয়ে গেছেন সুতরাং ওর বিবাহ করুন বিবাহ দিন তখন নবী বললেন মসজিদে নবাবিতে যে আজ আকাশ থেকে জোহরা তারা নামবে আর ওই জোহরা তারা যে বাড়ির যে দরজায় এসে সেজদা করবে বা যে বাড়ির দরজায় এসে দাঁড়াবে ওই বাড়িতে আমার কন্যার বিবাহ হবে ইতিহাস তুলে দেখুন জোহরা তারা খসে নিজের স্থান ছেড়ে মদিনার আকাশের ওপরে ঘুরছে সবাই দেখছে সন্ধ্যের সময় সবাই আশা করে আছে যে আমার বাড়িতে নামবে আর আমার বাড়িতে যদি নামে তো ফতেমার স্বামী আমি হব নবীর কন্যার সঙ্গে আমার বিবাহ হয় আমি সুসম্মানিত হব কিন্তু তারা ঘুরে ঘুরে কোথায় এসে নামলো ইতিহাস তুলে দেখুন হজরত আলীর দরজার ওপরে তখন মা ফতেমা নামাজের পার্টিতে মশাল্লায় বসে দোয়া করছিলেন আল্লাহ এই সেতারা এই তারা যেন ওই বাড়িতে নামে যে আমার যোগ্য তাই নবী বলেছিলেন আয় ফাতেমা যদি আলী না হতো তো তোমার কোনো কফো হতো না তোমার কোনো কফো ছিল না তোমার যোগ্য কেউ ছিল না সুতরাং এই ইতিহাস আমি এর আগেও শুনেছি যে হজরত আলী আলাইসালামের দরওয়াজা এসে যখন ওই জোহরা নেমেছিল তখন মা ফাতেমা জাহরা বললেন আলহামদুলিল্লাহ অশুক্রলিল্লাহ যখন ওই তারা নিজের জায়গা ছেড়েছিল সবাই আশ্চর্যভাবে দেখছিল যে কিভাবে এক তারা নিচে আসছে কিভাবে আল্লাহর সিদ্ধান্ত ওই তারার মাধ্যমে জুনে লোকেরা জানবে সুতরাং সবাই মা ফাতেমার সম্পর্কে লিখেছে ইতিহাস তখন মা ফাতেমা বলছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর প্রশংসা করছেন এবারে যখন ওই মদিনায় এসে ঘুরে বেড়াচ্ছে আর হজরত আলী সালামের দরজার ওপরে আসছে বা সাদের ওপরে আসছে তখন মা ফাতেমা বুঝতে পেরেছেন যে আমার দরওয়াজা ওই আমার ঘর ওই হবে তখন উনি বললেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর যখন আলীর দরওয়াজার উপরে নামলো তখন উনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি যেটা চাচ্ছিলাম সেটাই হলো সুতরাং মা ফাতেমার বিবাহ আল্লাহর মর্জির মোতাবিক হজর আলী আলাহ ইসলামের সঙ্গে হয়েছিল কিন্তু দাবি অনেকে করেছিল এমনকি আরবের এক কাবিলার রাজা সর্দার সে বলছে নবী আল্লাহ আপনি যত দানমোহর চাবেন আমি আপনাকে দেব আপনি শুধু মুখ দিয়ে বলুন আপনি কত হাজার সোনার দেনাহাম দেনার চান্দির দেরহাম কি চান উট বা দুম্বা যত হাজার হাজার চাবেন আমি সব ভরে দেবো পুরো মদিনা ভরে দেবো আপনি শুধু একবার দাবি করুন তবে আপনার মেয়ে আমাকে দিন আমার হাতে তুলে দিন আমি বিয়ে করতে চাই তখন নবী করিম সাল্লা সাল্লাম ওই কাবিলা সর্দারকে বললেন তুমি আমার পয়সার লোভ দেখাচ্ছ ধন দৌলাত সোনা দানার লোভ দেখাচ্ছ এই বলে নিজের সামনের বালি নবী দাঁড়িয়েছিলেন বালির ওপরে এক মুঠো বালি তুললেন তুলে তাকে বললেন আমার হাতে কি তখন সে বলছে আপনার হাতে মরুভূমের বালি তখন নবী করিম সাল্লাম বলেন তোমার হাত আগে নিয়ে এসো দুই হাত পাতো দুই হাত তখন সে তখন সে পেতেছে নবী করিম সাল্লাম তার হাতের ওপরে ওই বালি ছেড়ে দিয়েছে বলছে তোমার হাতে দেখো কি ওটা তখন বলছে সোনার টুকরো ছোট ছোট সোনার টুকরো তখন নবী বললেন আমি যদি অর্ডার করি হুকুম দেই তো এই পুরো আরবের সমস্ত মরমের বালি সোনায় পরিবর্তন হয়ে যাবে তুমি আমাকে দ্বন্দ্বলাত সোনার লোভ দেখাচ্ছ আমার কন্যার বিবাহ তার সঙ্গে হবে যার সঙ্গে আল্লাহ আওরসে মিলন করে রেখেছে বা যার যার সঙ্গে আল্লাহর মর্জি হবে তার সঙ্গে বিবাহ হবে তো আল্লাহর মর্জি আলী আলাইসালামের সঙ্গে ছিল কেননা আলী আলাইসালাম আল্লাহর মর্জি কিনেছিলেন হিজরতের রাত রাত্রে একবার কোরআন তুলে দেখুন ওহমেনান্না সামাইয়াশি আমার আদাতিল্লাহ কোরআন আয়াত তুলে দেখুন কিছু লোক আছে যারা আল্লাহর মর্জি পাওয়ার জন্য নিজের নফসকে বিক্রি করেছিল সবে হিজরত নবীর বিছানার উপরে শুয়ে হজরত আলী আলাহ ইসলাম নিজের নফসকে আল্লাহর হাতে বিক্রি করেছিলেন আর তার পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন নিজের মর্জি ওনাকে দিয়েছিল তো সেই আলী ইসলাম যার মর্জিকে আল্লাহর মর্জি বলা হয় বা আল্লাহ যাকে নিজের মর্জি দিয়েছিল সেই আলীকে যদি কেউ নারাজ করে সেই আলীর যদি কেউ বিরোধিতা করে সেই আলীকে ছেড়ে যদি কেউ আলীর শত্রুদের সঙ্গে যায় সে ভেবে নিক আল্লাহর নিকটে তার কি স্থান হবে সে কোথায় স্থান পাবে তো নবী করিম সাল্লা সাল্লাম নিজের কন্যার বিবাহ দিয়েছিলেন আলী আলাইসাল্লামের সঙ্গে যেটা এই দুয়ায় বর্ণনা হয়েছে এভাবে জৌওয়াজ ইবনাত সৈয়দ তিনিসাইল আলামিন ও আহল্লা মিন মসজিদ মাহাল্লা লাহু আর নবী নিজের মসজিদে আলীর জন্য ওই সমস্ত জিনিস হালাল করেছেন যা তানার জন্য হালাল ছিল নবী সমস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করতেন নবীদের জন্য কোনো অপবিত্র কোনো জিনিস ছিল না ওইরূপ মনে রাখবেন মাসুম ইমামদের জন্য কোনো অপবিত্র জিনিস বলে তানাদের ছিল না ওনারা পাক পবিত্র ছিলেন যে পবিত্রের ঘোষণা করানো হয়েছে এইভাবে ইন্নামে ইউরুদুল্লাহ ইউসেবান কুমর ইসা বেদ বায়ত ওয়েতাহরাকুম তাথিরা আহলে বায়ত আপনাদেরকে আল্লাহ পবিত্র ও পাক রাখতে চায় কোনো জঘন্যতা নেজাসাত আহলে বায়তের নিকটে যেতে পারেনি আল্লাহ যেতে দেয়নি আর কোনো অপবিত্র নাজিস অন্তরে কখনো আহলে বায়তের সত্য ভালোবাসা স্থান পেতে পারে না তো যারা নিজের অন্তরে মনে আহলে বায়তের ভালোবাসার অনুভব না করে এবার তারা বুঝে নিক তারা আল্লাহর নজরে কোন স্থান পেয়েছে বা তাদের থেকে আল্লাহ আহলে বায়তকে কেন দূরে রেখেছে তো নবী বলছেন ও আল্লাহ মিন মাসিদ হাল্লাহু নবীর জন্য যা হালাল ছিল তা আলীর জন্য হালাল ছিল আবু আব ইল্লা বাবু নবী সকলের জন্য মসজিদের দরজা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু শুধু আলীর জন্য মসজিদের দরজা খোলা ছিল সোম্মা আওদাহ ইলমহু ওয়া হিকমত ও ফের হজরত আলী আলাহ ইসলামকে নবী নিজের সমস্ত ইলম ও হিকমত যা নবী আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছিলেন সব কিছু হজরত আলীকে ওদিয়াত করলেন ওদিয়াত মানে আমানত স্বরূপ সব কিছু হজরত আলী আলাহ ইসলামকে দিলেন যে আমার পরে এই দিনের তাবলিগের খেদমাতের জন্যে যেমন আল্লাহ আমাকে সমস্ত জ্ঞান দিয়ে পাঠিয়েছে ওইরূপ এই সমস্ত জ্ঞান আমি তোমাকে দিয়ে যাচ্ছি সমস্ত এলিম শিক্ষা তোমাকে দিয়ে যাচ্ছি যাতে আমার পরে তুমি আমার উম্মাতের হেদায়ত করতে পারো অনামরিনাতুল ইলমে বা বহা তারপর নবী বলছেন আমি ইলিমের শহর আর আলী তার দরওয়াজা ফমান আরাদ আল মদিনা আল হিকমত আফল ইয়াতমিন বাবিয়া যে ব্যক্তি শিক্ষা লাভ করতে চায় হিকমত পেতে চায় সেই দরওয়াজা দিয়ে আসুক এখানেও আপনারা জানেন জালি হাদিস তৈরি করা হয়েছে নবী কি বলছেন আমি জ্ঞানের শহর ইল শিক্ষার শহর আর আলী হচ্ছে শহরের দরওয়াজা তো ওখানে জালি হাদিস তৈরি করা হয়েছে আমি আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো ইনশাল্লাহ সূত্র সমেত যেখানে বলা হয়েছে অমুক ওই শহরের ছাদ অমুক ওই শহরের জানলা আমি আপনারা বুদ্ধিজীবী যদি সাধারণ ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই আরামে বুঝবেন পুরনো যুগে শহরের দেওয়ার হতো শহর ঘেরা হতো পাঁচিল দিয়ে আর ওই পাঁচ শহরের প্রবেশ দোয়ার থাকতো তো নবী বলছেন এই আমি হচ্ছে শহর আর প্রবেশ দোয়ার হচ্ছে আলী তো শহরের দেওয়ার হতো আর প্রবেশ দোয়ার হতো শহরে কোনো শহরের ছাদ দেখেছেন পুরো শহরকে ওপরে ছাদ দেওয়া হয়েছে এমন বিশ্বে কোনো শহর আছে আপনার একবার ইনসাফ করে বলুন কোনো শহরের ছাদের নিচে জানলা তৈরি করা আছে বা পাঁচিলে জানলা তৈরি করা আছে বুদ্ধিজীবী যদি সামান্য চিন্তা করে বুঝতে পারবে যে কত মিথ্যা আদি জালি আদি তৈরি করা হয়েছে যে নবী নিজেকে শিক্ষার শহর বলছেন আর আলী আলি ইসলামকে ওই শহরের প্রবেশ দেওয়ার আর এটাই শহরের নিয়ম ছিল তখন দেওয়ার হতো শহর হতো আর তার প্রবেশ একটা দুয়ার হতো যে শিক্ষা লাভ করতে চায় নবী কি বলছেন ওই এক দুয়ার থেকে প্রবেশ করো ওখান থেকে আসো কিন্তু এখানে বলা হচ্ছে অমুক জানলা অমুক ছাদ অমুক এই অমুক তৈ এই জালি হাদিস তো বুদ্ধিজীবীরা কখনো ওই সমস্ত মিথ্যা হাদিসকে আশ্রয় দেয় না أنا وعلي أنا مدينة العلم وعلي من بابها فمن أراد المدينة والحكمة فلياتها من بابها ثم قال फिर नबी बोलते हैं अंत अखी वसी वारिसी लहमो का लहमी व दमो का दमी व सिल्म का सिल्म व हरब का हरबी वल ईमान मुखालत लहम का व दमा का कमा खालत लहमी व दमी একবার চিন্তা করুন হজরত আলী আলাইসলামের সম্পর্কে নবী কি বলছেন যদি এতটুকু মেনে নিন তো জীবন সুন্দর হয়ে যাবে আর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে আখেরাতের রাস্তা আসান হয়ে যাবে জান্নাতের রাস্তা পেয়ে যাবেন নবী কি বলছেন সোম্মা কাল আন্তা আখি ওয়াসি আলী তুমি আমার ভাই তুমি আমার ওয়াসি তুমি আমার ওয়ারিস তুমি আমার ওয়ারিস আমার পরে আমার ওয়ারিস তুমি লাহমুকামিল্লাহমি তোমার মাংস আমার মাংস দমকা মেন্দামি তোমার রক্ত আমার রক্ত থেকে ও সিলমকা সিলমি তুমি যার সঙ্গে সন্ধি করবে সে আমি তার সঙ্গে সন্ধি করব বা তোমার সন্ধি সঙ্গে সন্ধি করা মানে আমার সঙ্গে সন্ধি করা ও হারবকা হারবি আর তোমার যুদ্ধ আমার যুদ্ধ মানে তোমার সঙ্গে যে লড়াই করবে সে আমার সঙ্গে লড়াই করছে ওয়াল ইমান ও মুখালত লাহমাকা দমাকা খামা খালাত দামি আর ইমান তোমার মধ্যে ওইভাবে প্রবেশ করে আছে তোমার রক্তে বা তোমার মাংসে যেমন আমার মধ্যে মা আমার রক্ত মাংসের সঙ্গে ইমান প্রবেশ করে আছে ও আন্তা গাদান আল্লাহ হাউদ খালিফ মারিফাতি তুমি হাউজে কসারে যখন আসবে তখন ওখানে আমার খলিফা রূপে তোমার পরিচয় হবে তো দুই বিশ্বে কেন আজ উম্মাদ সেটাকে মানছে না ওয়ান্তা তাকলি দেয়নি ওয়াতুঞ্জ এদাতি আলী আমার পরে আমার ঋণ তুমি শোধ করবে মানে নবীর সমস্ত ঋণ আমানত জানেন হজরত আলী ইসলাম শোধ করেছিলেন বা হিজরত যখন করে নবী মদিনে এসেছিলেন তো নবীর পিছনে নবীর সমস্ত আমানত মক্কার কাফেরদের বা অন্যদের যা আমানত ছিল সব হজরত আলী আলাহ ইসলামের দায়িত্ব দিয়ে এসেছিলেন আর হজরত আলী আলাহ ইসলাম সকলের আমানত ফিরিয়ে দিয়েছিলেন তো চিন্তা করুন যে নবী সামান্য ধন দৌলত অন্য কাউকে দেননি আলী ইসলামকে ছাড়া অন্য কারো দায়িত্ব দেননি সেই নবী এই পুরো বিশ্বের দায়িত্ব এই দিনের দায়িত্ব কি আলী ছাড়া অন্য কাউকে দিতে পারেন একবার ভেবে দেখুন আর কিচ্ছু না শুধু আমন্ত্রণে জানাচ্ছি চিন্তার করার জন্য বলছি ও আন্তাকলি দেয়নি দেয়নি আলী তুমি আমার ঋণ শোধ করবে ও তুঞ্জুজ এদাতি আর আমার সমস্ত ওয়াদা যে আমি করে যাচ্ছি এটা তুমি পুরো করবে আমার উম্মাতের উম্মাতে ও উম্মাতের জন্য বা উম্মাত কে ওয়াশিয়ত কালা মানাবের মিন নূর ইন মুবিয়াদাতিন ওজুহুম হাউলি ফিল জান্নাহ এটা একবার শুনুন এখানে কি বলছেন নবী করিম আলী তোমার শিয়ারা জান্নাতে মেম্বারের ওপরে বসে থাকবে তাদের চেহারা সাদা উজ্জ্বল মানে আলোকিত হবে সুন্দর হবে নুরানি হবে উজু মবিয়াদাতুন উজু তাদের চেহারা সুন্দর হবে পরিষ্কার হবে হলি ফিল জানার এরা আমার জান্নাত আমার আশেপাশে থাকবে ওহম জিরানি এরা আমার প্রতিবেশী বা পড়োশী হবে হজরত আলী আলাইসালামের শিয়াদেরকে নবী বলছেন এরা দেখতে সুন্দর হবে এরা আমার পাশে থাকবে বা এরা আমার পড়োশী হবে নিজের কথা বলেননি বা অন্য কারোর কথা কিন্তু এখানে বলেননি একবার চিন্তা করুন হলাউল আন্তাই আলী ইলাম আরফুল মমিনুন আবাদি এই আলী যদি তুমি না হতে তো আমার পরে মমিনের পরিচয় হতো না মমিনকে কেউ চিন্ত না তাই নবী বলেছেন ইয়া আলী লা ইয়াবকা ইল্লাল মোনাফিক ওয়ালা ইউহব্বকা ইল্লাল মমিন আয় আলী তোমাকে ভালোবাসবে না কিন্তু সেই ব্যক্তি যে মমিন হবে আর তোমার থেকে ঘৃণা করবে না বা শত্রুতা রাখবে না কিন্তু ওই ব্যক্তি যে হয় কাফির হবে আর নইলে মোনাফিক তো যারা আলীর থেকে দূরে বা আলীর থেকে ঘৃণা রাখে তারা ভেবে দেখুক নবী নজরে কি তো নবী বলছেন ইয়া আলী যদি তুমি না হতে তো আমার পরে মমিনের পরিচয় হতো না মমিন চেনা যেত না কে মমিন আর কে মোনাফিক তাই বহু হাদিস এসেছে যদি আলীর নাম শুনে যদি কেউ খুশি পায় কেউ শান্তি পায় তো সে নিজেকে মনে করুক সে মমিন আর আলীর নাম যদি কেউ কাউকে আঘাত করে আলীর নাম শুনে কারোর যদি চেহারার রং চেঞ্জ হয়ে যায় কালো হয়ে যায় মুখ কালো হয়ে যায় তার মানে সে মোনাফিক আর নইলে সে নবীর দিন থেকে অনেক দূরে কাফির হয়ে আছে ইয়া আলী লৌলা আন্তা লওলা আন্তা ইয়া আলী লাম ইয়া আরফুল মমিনুন আবাদি যদি তুমি না থাকতে তো আমার পরে মমিনের পরিচয় হতো মমিন চেনা যেত না ওয়াকান আবাদ হোদাম মিনাল দালাল ওয়া নূর মিনাল আমা হজরত আলী ছিলেন নবীর পরে অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে এসেছিলেন হেদায়তের নূর দিয়েছিলেন ওহাবলুল্লাহিল মতিন ও সিরাতুল মুস্তাকিম আর হজরত আলী হচ্ছেন সেই আল্লাহর রশ্মি যাকে ধরে রাখতে বলা হয়েছে আর ওনার রাস্তাই সিরাতুল মুস্তাকিম যেটা কোরআনে বর্ণনা হয়েছে আশা রাখি আমার প্রিয় ভাই আবদুল্লাহ আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আপনি যে দুয়ার ব্যাখ্যা চেয়েছিলেন হাদিসের মাধ্যমে ইনশাল্লাহ আমি সেটা যতটা সময়ের সঙ্গে সম্ভব হয়েছে বর্ণনা করেছি আরও বহু ব্যাখ্যা বাকি আছে যদি প্রশ্ন করেন তো ইনশাল্লাহ আরও অনেক কিছু আপনাদেরকে শোনাতে থাকবো এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়াখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন